কথা সুর ও কণ্ঠে সভ্যধ্বনি সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জায়েদ আহমাদ জায়েদ আহমাদ পরিবেশনায় দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন কণ্ঠধ্বনি যতই করুক না ধনাই পানাই বাতিলের পক্ষে বাজাক সানাই যতই করুক না ধানাই পানাই বাতিলের পক্ষে বাজাক সানাই যতই করুক না ধানাই পানাই বাতিলের পক্ষে বাজাক সানাই বিশ্বভুবন যার চলবে আইন তার বিশ্বভুবন যার বিশ্বভুবন যার চলবে আইন তার বাতিলের মতবাদ পিসায়া ধুলে আসবে গো আসবে দেশটায় আবার দাড়ি টুপিওয়ালাদের দখলে আসবে গো আসবে দেশটা আবার দাড়ি টুপিওয়ালাদের দখলে উজির নাজিরার দেশের রাজা দোষ করিলে কেন পায় না সাজা উজির নাজিরার দেশের রাজা দোষ করিলে কেন পায় না সাজা দুর্নীতি কবলে মরিচিকা ছবলে দুর্নীতি কবলে দুর্নীতি কবলে মরিচিকা বলে জনতার বুকে আজ আগুন জলে আসবে গো আসবে দেশটায় আবার দাঁড়ি টুপিওয়ালাদের দখলে আসবে গো আসবে দেশ আবার দাঁড়ি টুপিওয়ালাদের দখলে দেখলাম কত ভাই কত বুবু যান পোশাকি আশাকে ভালো মানে না কোরআন দেখলাম কত ভাই কত বুবু যান পোশাকে আশাকে ভালো মানে না কোরআন ক্ষমতার লোভে যারা হয়ে গেছে দিশেহারা ক্ষমতার লোভে যারা ক্ষমতার লোভে যারা হয়ে গেছে দিশেহারা অশান্ত হলো দেশ তাদেরই ছলে আসবে গো আসবে দেশটা এবার দাড়ি টুপিওয়ালাদের দখলে আসবে গো আসবে দেশটা আবার দাড়ি টুপিওয়ালাদের দখলে জেগেছে বাঙালি আজ বুঝেছে তারা শান্তি হবে না দেশে কোরআন ছাড়া জেগেছে বাঙালি আজ বুঝেছে তারা শান্তি হবে না দেশে কোরআন ছাড়া স্রষ্টার যে বিধান তাতে আছে সমাধান স্রষ্টার যে বিধান স্রষ্টার যে বিধান তাতে আছে সমাধান অশান্তি যাবে উরে পাখনা না মেলে আসলে গো আসলে দেশটা আবার দাঁড়ি টুপিওয়ালাদের দখলে আসলে গো আসলে দেশটা আবার দাঁড়ি টুপিওয়ালাদের দখলে যতই করুক না ধানাই পানাই বাতিলের পক্ষে বাজাক সানাই যতই করুক না ধানাই পানাই বাতিলের পক্ষে বাজাক সানাই ভুবন যার চলবে আইন তার যা বিশ্ব ভুবন যার চলবে আইন তার বাতিলের মতবাদ পিসায়া ধুলে আসবে গো আসবে দেশটায় আবার দাড়ি টুপিওয়ালাদের দখলে আসবে গো আসবে দেশটায় আবার দাড়ি টুপিওয়ালাদের দখলে আসবে গো আসবে দেশটায় আবার দাড়ি টুপিওয়ালাদের দখলে